নীতি হচ্ছে আমরা বলেছি তাকে ক্যালেমেতুর তাওহিদ তাকে শেখাতে হবে দু নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা আল্লাহ সবসময় তাকে দেখছেন আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহ সুবাহান আলা আল্লাহ সুবহানু ওয়া তাআলা পক্ষ থেকে সবকিছু ঘটে এটা তাকে শেখাতে হবে রাসূলের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা সাহাবাই কালামদের ভালোবাসা তাকে শেখাতে হবে কোরআন তাকে শেখাতে হবে এবং আকীদার উপর প্রতিষ্ঠিত থাকা প্রয়োজনে এই প্রতিষ্ঠিত থাকতে গিয়ে যত ধরনের কোরবানি প্রয়োজন হয় সব কোরবানি করার মতো একটি মানসিক অবস্থা তার মাঝে তৈরি করে দিতে হবে এভাবে তার মাঝে ব্যক্তিত্ব গঠন করতে হবে আজকে আমরা প্রথম মূলনীতি নিয়ে আলোচনা করব অর্থাৎ শিশুদেরকে সহি আকিদা শিক্ষা দিতে হলে কালিমাত তাওহীদ তাদেরকে শিক্ষা দেওয়া তাওহিদ লাহ এই সাক্ষী এই জিনিসটা তাকে শিক্ষা দেয়া আমরা দেখি ইমাম হাকিম রহমুল্লাহ তার মোস্তাদাকে হরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালন থেকে বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন ইফতাহু আলা সুইবিয়ানিকুম আউ্ল ইলাহা ইল্লাল্লাহ যে তোমরা তোমাদের সন্তানদের সামনে সর্বপ্রথম যেই বিষয়টি দিয়ে তোমরা কথা শুরু করবে তোমরা যেই বিষয়টি দিয়ে আইস ব্রেক করবে তা হচ্ছে তা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অর্থাৎ বরফ গলানো অর্থাৎ শিশুর সাথে আপনি কথাবার্তা শুরু করবেন তাকে কথা শেখাবেন সর্বপ্রথম যেটি দিয়ে আপনি তাকে কথা শেখাবেন তা কিন্তু ক খ নয় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আপনি সর্বপ্রথম তাকে কথা শেখান ওয়ালাক্তিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা এবং মৃত্যুর সময় তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এটি শিক্ষা দিন আব্দুর রাজ্জাক রাহমাহুল্লাহ তিনি বলছেন আন্নাহু কানা আন্নাহু কানু يستحبون أول ما يفسح أن يعلموه لا إله إلا الله سبع مرات فيكون ذلك أول ما يتكلم به ইমাম আব্দুর রাজাক আব্দুর রাজাক রাহিমুল্লাহ তিনি তার গ্রন্থে এই হাদিসের প্রেক্ষাপটে তিনি উল্লেখ করেন যে সাহাবাই কামরে দোয়ানুল্লাহ তারা তাদের সন্তানরা সর্বপ্রথম যেটি দিয়ে তাদের কথা শুরু করবে তা তারা ভালোবাসতেন তা হোক ইলাহ ইল্লাল্লাহ সাতবার এবং এই যাতে তাদের প্রথম কথাটি হয় আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ কতটা চমৎকার কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় ইবনুল কাইম রহমুল্লাহ তার আহকাম আল মাউলুদ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন ফাইদা খান ওয়াক্ত নতু কিহিম ফালিউ মোহাম্মদ যখন শিশুদের কথা বলার সময় হবে তখন তাদেরকে সর্বপ্রথম যা শেখানো দরকার তা হচ্ছে লা ইলাহ মোহাম্মদ রাসুল মা তাদের কানগুলোতে তাদের শ্রবণ ইন্দ্রিয়গুলোতে সর্বপ্রথম যেটি কি আঘাত করবে যেটি সেখানে সেখানে গিয়ে স্ট্রাইক করবে তা যাতে হয় আল্লাহর পরিচয় আল্লাহর একত্ববাদ এবং আল্লাহ সুবাহানুমত আল্লাহ কোথায় আছেন তিনি আর সে আজিমে আছেন তিনি তাদের কথা শুনছেন তাদের দিকে তাকাচ্ছেন তিনি যেখানেই তারা থাকুক না কেন তাদের সাথে রয়েছেন এবং ওয়াখানা বানি ইসর ইল ক্যাসিরাম্মা ইসমাউন ইসমিউন আমা আম্মা হাদির কালিমা লোকেরা তাদের সন্তানদেরকে যা শেখাতো তা হচ্ছে ইলাহুনামা আনা যে আমাদের রব আমাদের সাথে আছেন এই জন্যে আল্লাহ সুবহানুয়া তালার কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান বিহাইসু ইজা ওয়াইয়াল তৈফলু ওয়াকাল আলা আন্নাহু আবদুল্লাহ আন্নাল্লাহ সুবহানুয়া তালা সঈদুহু মাউলাহু এই কারণে যাতে সন্তানদের মাঝে প্রথমেই অনুভূতি তৈরি হয় যে সে হচ্ছে আল্লাহর বান্দা সে আল্লাহর বান্দা সে আল্লাহর অনুগত তার থাকা এটি হচ্ছে তার দায়িত্ব এটি হচ্ছে তার প্রথম কাজ এবং এই জন্য আমরা দেখি রাসুল্লাহ সাল আলিসাম আব্দুল রাজাক রাহমুল্লাহ তিনি তার মোসান্নফি হাদিসটি বর্ণনা করছেন আব্দুল করিম বিন আবি উমাইয়া থেকে কল খান রাসুল্লাহ সাল্লাম ইউআলিমুল গোলাম বানি হাশিম ইজা আফসাহা সাবা আমার রাতেন যখন বনু হাশিমের কোনো গোলাম কোনো সন্তান যখন কথা বলা শিখতেন তখন রসুলাম তাকে সাতবার এটি শিখাতেন ওয়াকুল হামদুলিল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু শরী شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا যে বলুন আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যিনি কোন সন্তান গ্রহণ করেননি এবং এই রাজত্বের ক্ষেত্রে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে তার কোনো শরিক নেই তার কোনো তার কোনো সমকক্ষ নেই এবং তোমরা তারই তারই তেকবীর তাকে তারই মহত্ব তার শ্রেষ্ঠত্ব তোমরা বর্ণনা করো এটি রসুল্লাহাম সাল্লাম সকন বনু হাসিমের প্রত্যেকটি সন্তানকে তিনি এভাবে শেখাতেন আমরা এখানে চমৎকার একটি ঘটনা দেখি এই ঘটনাটিতে দেখা যায় যে কিভাবে শাহাদাতাইন অর্থাৎ কালিমা ইলাহ ইলাহ মাহমুদ রসৌল্লাহ এটি কিভাবে সন্তানদেরকে শিক্ষা প্রদান করা হতো আবু সুলাইমান দাউদ ইবনে নোসায়ের আত্মী রহেমাহুল্লাহ তিনি বলছেন যে লাম্মা বেলাগা মিনাল রে খামসে সানাওয়াতিন তার বয়স যখন পাঁচ হয় আসলামাহু আবুহু ইলাল মুআদ্দিব তখন তার পিতা তাকে একজন শিষ্ট আদব শিক্ষা প্রদান করতে পারেন শিষ্টাচার শিক্ষা প্রদান করতে পারেন এমন একজন শিক্ষক মোয়াল্লেম না মানে যিনি শুধুমাত্র কোরআন আদেশ শেখাবেন এরকম না বরং মদ আদব শেখাবেন কিভাবে সে কথা বলবে কিভাবে খাবে কিভাবে তার আচরণ হবে এগুলো শিক্ষা দেওয়ার জন্য ফাত্তা আদা বিতাল কিনিল কোরআনি ওয়াখান লাকিনান তখন এই এই মুআদ্দেব সর্বপ্রথম তাকে যা শিক্ষা দেন তা হচ্ছে কোরআন তাকে সর্বপ্রথম কারণ কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে তাকে প্রথমে পরিচয় করিয়ে দেওয়া হয় ফালাম্মা তাআল্লামা সূরাতা হাল আতা আলাল ইনসানি মিন আদ-দাহরি লাম ইয়াকুন যখন সর্বপ্রথম তাকে এই সূরাটি শিক্ষা প্রদান করা হলো এবং সে এই সূরাটি শিখলো ভালো করে সে মুখস্থ করলো হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন মানুষের কি এমন কোনো সময় আসেনি যখন সে উচ্চারণ করার মতো তা উল্লেখ করার মতো কোনো কিছু বস্তু ছিল না অর্থাৎ যেমন ধরুন আমাদেরকে যে আল্লাহ হানুমাতালা এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন এটিকে উল্লেখ করার মতো সব জায়গায় কি আপনি কথাটি বলে বেড়াতে পারবেন এই এই পানি যে এতটুকু এই পানি এই পানি এই এই বিষয়কে আপনি can you talk about your sperm এটাকে you can talk about this everywhere আপনি কিন্তু সব জায়গায় জায়গায় নিয়ে কথা বলতে পারেন না তো আল্লাহ সব হানুমাতালা জন্য বলছেন যেটা উল্লেখ করার মতো নয় এমন জিনিস দিয়ে আল্লাহ তার মানুষকে সৃষ্টি করেছেন এই সুরা যখন আবু দাউদ আবু সুলাইমান দাউদ বিন নুসায়ের আত্মা এই রাহেমহুল্লাহ তিনি যখন এই সুরাটি মুখস্থ করেন একবার তার মা তাকে দেখলেন যে তিনি বাগানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যেন তিনি কি চিন্তা করছেন এবং হাত দিয়ে তিনি কি কি ইশারা করছেন তখন তার মা একটু ভয় পেয়ে গেলেন যে আমার ছেলের কি তাহলে কোনো বেকারগ্রস্ততা তৈরি হলো তার কি মানসিক বৈকল্য তৈরি হলো তার কি মানসিক কোনো সমস্যা তৈরি হলো এমন কথা বলে তখন তিনি তার মা তাকে ডেকে বলেন ইয়া ফাল এ কুম ফাল আসো যাও বাচ্চাদের সাথে খেলো তুমি কেন এখানে বা বাগানে এরকম মন মরা হয়ে অন্য মনস্ক হয়ে তুমি কেন আছো তিনি তাকে উত্তর প্রদান করলেন না মাকে আবু মাকে দাউদ বিন নুসয়ের আত্মাই তিনি কোনো উত্তর প্রদান করলেন না তখন তার মা তাকে জড়িয়ে ধরলেন মা ভয় পেয়ে গেলেন যে কি হলো এবং এবং বললেন হায় কি হলো খুব দুঃখ পরিতাপ করা শুরু করলেন তখন তিনি বললেন মা নাকি উম্মা আবি ব্যাসন মা কি হলো তোমার কি খুব কষ্ট হচ্ছে তোমার কি কোনো সমস্যা আছে আবি কে বাসুন কলাত আইনা দেহেনু তাহলে তোমার তুমি বুদ্ধি বিবেক বুদ্ধি তোমার কোথায় গিয়েছে তোমার জ্ঞান কোথায় গিয়েছে তুমি অন্য মনস্ক হয়ে আছো কেন তুমি কেন কোনো কিছু শুনছো না চিন্তা করছো না ভাবছো না কেন তুমি আমার কথা শুনছো না এরকম মা তাকে ঝাঁকুনি দিয়ে বললেন যে কি হলো তোমার কলা তখন তিনি বললেন মা ইবাদিল্লাহ আমি তো আল্লাহর বান্দাদের সাথে আমি ঘুরছিলাম আমি আল্লাহর বান্দাদের সাথে কথোপকথন করছিলাম আমি আল্লাহর বান্দাদের সাথে আলাপচারিতা লিপ্ত আমি আল্লাহর বান্দাদের সাথে সময় কাটাচ্ছিলাম কলা তখন তিনি বললেন বললেন আইনা হুম তারা কোথায় তুমি যে বলছো আল্লাহর বান্দার সাথে তুমি ছিলেও তখন তিনি বলেন ফিল জান্না আল্লাহর বান্দারা যারা বান জান্নাতে আছেন আমি তাদের সাথে সময় কাটাচ্ছিলাম কলার তখন তিনি বলেন মা তাসনাউন মা ইয়াসনাউন আল্লাহর বান্দারা জান্নাতে কি করছে তুমি যে বলছো তুমি তাদের সাথে সময় কাটাচ্ছিলে তারা সেখানে কি করছিল তখন তিনি বললেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জামহারিরা তারা সেখানে তাদের খাটিয়ার উপর হেলান দিয়ে বসে আছে এই যে এই সূরাতে আছে মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা রা তারা সেখানে প্রচন্ড রোদ এবং তাপ অন্যদিকে প্রচন্ড শীত অনুভব করে না সেখানে একটা নাতি শীতোষ্ণ অবস্থায় তারা রয়েছে সুরা ইনসানে এরপর সুম্মান রাফি সৌরাতে ওয়াশা খেসন এরপরে তিনি চোখ বড় বড় করে তিনি চিন্তাশীল অবস্থায় তিনি এই সুরাটি পড়ে যাচ্ছিলেন এবং বলে যাচ্ছিলেন এবং যখন তিনি এই আয়াতে আসলেন ওয়াকিয়ানা সাইহুম মেশকোরা তারা যে প্রচেষ্টা দুনিয়াতে যে কাজ করেছে এগুলোর প্রতিদান তাদেরকে প্রদান করা হবে তখন তিনি বলেন ইয়া উম্মা হে মা আপনাকে বলছি মা কেনা সাইহুম আসলে তাদের কাজ কি কি কাজের কারণে আল্লাহ সুবহান তালা তাদেরকে কৃতজ্ঞতা বসে তাদেরকে পুরস্কার প্রদান করবেন ফালাম তাদের মা ইউজি তুজিবু তখন মা কিন্তু বুঝতে পারছিলেন না যে সন্তানকে কি উত্তর প্রদান করবেন তখন তিনি তাকে বললেন তাহলে ঠিক আছে আপনি আমার কাছ থেকে যান আমি যাতে এটি নিয়ে কিছুক্ষণ চিন্তা করতে পারি আমি যাতে আমার এই যে জান্নাতি ভাইদের সাথে জান্নাতি বা আল্লাহর বান্দাদের সাথে যাতে আমি কিছুক্ষণ সময় কাটাতে পারি আমি যাতে তাদের সাথে পিকনিক করতে পারি আমি তাদের সাথে যাতে ভ্রমণে যেতে পারি আমি তাদের সাথে যাতে আনন্দ উৎসবে মেতে পেতে থাকতে পারে তখন মা তার কাছ থেকে চলে গেলেন এবং চলে গিয়ে তিনি তার দাউদ ইবনে দাউদ বিন নুসাইর তয় রাহেমাহুল্লাহ তার বাবার কাছে তিনি বিষয়টি বর্ণনা করলেন এবং বাবার কাছে বর্ণনা করার পরে বাবা তাকে তখন বললেন ইয়া দাউদ কেনা সাইহুম হে দাউদ তাহলে তোমাকে আমি এটা ব্যাখ্যা করছি এর অর্থ হচ্ছে সাইহুম তাদের প্রচেষ্টা ছিল ইহ মোহাম্মদ রাসৌল্লাহ তাদের প্রচেষ্টা ছিল এই দুনিয়াতে তারা যে কাজগুলো করেছে যার কারণে আল্লাহ তাদেরকে তাদেরকে প্রতিদান প্রদান করবেন তা হচ্ছে লাহ ইহ মোহাম্মদ রাসৌল্লাহ এর কারণে তাউদ ইবনে নোসায়ের আত্মাই অধিকাংশ সময় ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ তিনি এটি পড়তেন অধিকাংশ সময় তাহলে আমরা বুঝছি যে শিশুদেরকে কেলেমাতে তাওহিদ শিক্ষা দেওয়া এই যে দেখুন এখানে তাবেঈদের জীবনে একটি বিশাল বড় বৈপ্লবিক পরিবর্তন ঘটে গিয়েছে এর মাধ্যমে এই জন্য রসুল্লাহ সাল আলী আসসালাম মোয়াজবিন জাবাল রদি আল্লাহ তালাহুকে তিনি তাকে এই ওসিয়ত করেছেন যে হাদিসটি আমরা বর্ণনা করছি তা ইমাম আহমদ এবিন হাম্বল বর্ণনা করেছেন ইবিন মাজা বর্ণনা করেছেন ইমাম বখারিত আল কিতাব আল আদাব আল মুফরাদ বর্ণনা করেছেন যে তিনি বলেছেন ও আনফিক আলা ইয়া আলী কামিন তৌলিক তোমার সামর্থ্য অনুসারে তোমার পরিবার জন্য খরচ করো ওয়ালা তারফা আনহুম আসোয়াকা আদাবান শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে তোমরা তোমাদের শাসনের দণ্ডকে তাদের থেকে উঠিয়ে ফেলো না ছেড়ে দিও না ও আখফিহিম ফি ফিল্লাহি এবং আল্লাহ আল্লাহর ব্যাপারে তোমরা তাদেরকে ভয় দেখাও তোমাদের সন্তানদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও তিনটি বিষয়ে ওয়ালাম ইয়ালবাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عندما انزلت عليه الرساله ان يبعد ان يبعد الاطفال عن الايمان بدعوته যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের উপর যখন রিসালাত নবুয়ত প্রেরণ করেন তারপরে রসুলাম কখন এই শিশুদেরকে নবুয়তের প্রতি দিনের প্রতি ইসলামের প্রতি দাওয়াত দেয়া থেকে তিনি বিরত থাকতেন না বরং রাসুল্লাহ সাল আলী আসসালাম আবু তালেব রাহেম আবু তালেব রাজি আল্লাহ তালাহর কাছে গিয়েছেন যখন আবু তালেব রাজি আল্লাহ তালাহুর বয়স তখন দশ হয়নি তিনি তাকে ইমানের প্রতি ডাকলেন তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে নিয়ে রাসুল্লাহ সাল আলী আসসালাম সালাত আদায় করতেন তাকে নিয়ে তিনি আবে মাক্কার বিভিন্ন অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াতেন এবং তার পরিবার পরিজনকে তিনি ইসলাম ইসলামের প্রতি আহ্বান করতেন অন্যদেরকে তিনি ইসলামের প্রতি আহ্বান করতেন এভাবে আমরা দেখি রাসুল্লাহাম শিশুদেরকে তালকিন মোহাম্মদ রসুল এটা শিক্ষা প্রদানের ক্ষেত্রে তিনি কতটা আন্তরিক এবং কতটা অগ্রগামী রসুল্লা সাল্লাম কতটা ব্রত ছিলেন আমরা দেখি যে সর্বপ্রথম যে এখানে সর্বপ্রথম শিশু ইসলাম গ্রহণ করেছে আমরা দেখি যে আলী রাদি আল্লাহ তাল আবার সর্বপ্রথম শিশু হিসেবে আবার হ্যাঁ, কৃতদাসদেরকে যাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তোর মধ্যে জায়দেবনে হারেসারাদি আল্লাহ তালন তিনিও ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন আমরা জানি জায়দেবনে হারেসারাদি আল্লাহ তালাহু সিরিয়া থেকে তিনি এসেছিলেন তার বাবা মার সাথে এবং পরবর্তী তিনি হারিয়ে যান তাকে তাকে তাকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি করে দেয়া হয় রাসুল্লাহ সাল্লাম তাকে কিনে নিয়ে আসেন এবং খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ কাছে তিনি তাকে দেন এইভাবে আমরা বিষয়গুলো দেখি হাকিম এমনি হিজাম রাদি আল্লাহ তালানহু রাসুল্লাহ সাল আলি ওসাল্লামকে পরবর্তীতে সহযোগিতা করেন এই ক্ষেত্রে আমরা দেখি হাজিরাদি আল্লাহ তাল আনহা তাকে পরবর্তীতে তিনি তাকে সন্তানের মতো লালন পালন করেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তাকে পরবর্তীতে আজাদ করে দেন মুক্ত করে দেন কিন্তু ইসলাম তাকে মুক্ত করে দেওয়ার আগেই তিনি ইসলাম গ্রহণ করেন তার পিতামাতা যখন তাকে নিতে আসে তখন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাকে ছেড়ে কিন্তু এই জায়দেবনে হারসে যেতে চাননি তার মামা যখন এবং তার তার মামা আসেন অন্যদিকে তার চাচা এবং তার বাবা আসেন তাকে নেওয়ার জন্য কিন্তু তিনি যেতে চাননি এভাবে আমরা দেখি যে ইসলাম শিশুদের মাঝে দিনকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা যদি রসুল্লাহ সাল আলী ইসলামের দিনের দাওয়াতকে আমরা সামনে রাখি তাহলে দেখি একটি ইসলামিক সমাজ তৈরি করার ক্ষেত্রে রাসুল ইসলাম শিশুদেরকে গুরুত্ব প্রদান করেছেন আমাদেরকেও যদি আমরা একটা ইসলামিক সমাজ তৈরি করতে চাই তাহলে শিশুদেরকে গুরুত্ব প্রদান করতে হবে শিশুদেরকে নিয়েই পরবর্তী সমাজ তৈরি হবে তারাই সমাজের পরবর্তী ভবিষ্যৎ অতএব তাদেরকে উপেক্ষা করা কোনোভাবেই আমাদের ঠিক হবে না বিশেষ করে আমরা এখন যে যুগের কথা বলছি সেই জন্য প্রিয় দর্শক এই সোনালী শিশু অনুষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি আজকে আমরা দ্বিতীয় যেই মূলনীতি নিয়ে আলোচনা করব দ্বিতীয় মূলনীতি হচ্ছে শিশুদেরকে আল্লাহ সব ভালোবাসা শিক্ষা দেয়া আল্লাহর কাছেই চাইতে হবে সেটা শিক্ষা দেয়া এবং আল্লাহ সুবাহানুয়া তালা প্রতি মুহূর্তে তাদেরকে অবজার্ভ করছেন লক্ষ্য করছেন দেখছেন এটি শিশুদেরকে শিক্ষা প্রদান করা এবং যা কিছুই ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে এটি শিশুদেরকে শিক্ষা প্রদান করা এই অনুভূতি তাদেরকে প্রদান করা আমরা দেখি যে প্রত্যেক শিশুরই কিন্তু কিছু সমস্যা রয়েছে সেটি সামাজিক সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে শিক্ষাগত সমস্যা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সমস্যা হতে পারে আত্মীয় স্বজন সংক্রান্ত সমস্যা হতে পারে বহু ধরনের সমস্যা কেউ কিন্তু সমস্যা মুক্ত নন প্রত্যেকেই সমস্যা যুক্ত আমরাও সমস্যা যুক্ত শিশুরও বিভিন্ন কারণে তারা সমস্যা যুক্ত অতএব শিশুদেরকে প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রেই তারা যাতে আল্লাহ সব হানুমাতার কাছে ধর্ণা ধরে আল্লাহ সব হানুমাতার কাছে প্রত্যাশা করে আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহর কাছে চায় এই রকম একটা শিক্ষা অনুভূতি শিশুদেরকে প্রদান করতে হবে কারণ শিশুরা যখন আরও বড় হবে হতে পারে ভবিষ্যতে তাদেরকে আরও চ্যালেঞ্জ আরও রিস্ক আরও সিচুয়েশন আর অধ সার্কামস্টেন্স তাদেরকে ফেস করতে হতে পারে সেই ক্ষেত্রে যাতে তারা খুব ব্যক্তিত্বের সাথে তারা পৌরসত্বের সাথে তারা এগুলোকে সমাধান করতে পারে আমরা এই ক্ষেত্রে কয়েকটি মূল নীতি আপনাদের সামনে আলোচনা করতে চাই দ্বিতীয় মূল স্তম্ভের আলোকে আমরা কয়েকটি মূল নীতি আলোচনা করতে চাই তা হচ্ছে যে যে আমাদেরকে মনে রাখতে হবে যে শিশুদেরকে আল্লাহ আল্লাহর ভালোবাসা আল্লাহর সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা দেখি এর আগে যে হাদিসটি আমরা বর্ণনা করেছিলাম এবং অমরদি আল্লাহ তিনি বলছেন বলেছেন লা তার আলা আলা আহলিক যে তুমি তোমার পরিবার পরিজনকে শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে ন্যায়ের দণ্ড বা শাসনের দণ্ডকে তোমরা তোমরা দূরে রেখো না ওয়াহ ফিল্লাহ এবং আল্লাহ সুবাহ সম্পর্কে তোমরা তাদেরকে ভয় দেখাও এম তবরান রহমুল তাসগির এবং আল্লাহ আউসাদ গ্রন্থে ঘটনাটি বর্ণনা করেছেন এটার সনদটি চমৎকার একটি সনদ ইমাম হাইসামি রহমুল্লাহ তার আল মেজমা গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজ রহমুল্লাহ বলছেন যে ইবনে আব্বাস আদি আল্লাহ তালাহুকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম লক্ষ্য করে বলেছিলেন কিন্তু খালফান নবী সাল্লাম ইয়মান ফকালা ইয়া গোলাম ইন্নি ও আল্লিমুকা কালিমাত আমরা জানি এই হাদিসটি আমরা অনেকবার উল্লেখ করেছি রাসুল্লাহ সাল্লাম একবার হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহকে তার পিছনে বসিয়ে তিনি বললেন হে বৎস তোমাকে আমি কিছু কথা শিক্ষা দিতে চাই এবং এই বিষয়গুলো সব আল্লাহ সুবাহানুদার সংক্রান্ত এহফাজিল্লাহ এহফাজুক তুমি আল্লাহর অধিকার রক্ষা করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন ইস এহফাজিল্লাহ তাজিদুহু তু যাহাক তুমি আল্লাহকে রক্ষা করো আল্লাহর সম্মান আল্লাহর মর্যাদা আল্লাহর অধিকার রক্ষা করো তাহলে তুমি আল্লাহকে তোমার পাশে পাবে দেখুন আল্লাহর সাথে তাকে ট্যাগ করে দেয়া আল্লাহ প্রতি মুহূর্তে তাকে দেখছেন প্রতি মুহূর্তে তাকে সহজ ভাবে তাকে সমাধান করে দেবেন তার সমস্যাগুলো তাকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ সব সুবহানুয়া তালা এটি তাকে শিক্ষা দিচ্ছেন ইজাস আল তাফাস আলিল্লাহ আল্লাহর কাছেই চাও যখন চাইবে ওয়াইজাস্তান তাফাস্তাইন বিল্লা যখন সাহায্য কামনা করবে তখন আল্লাহর কাছেই কামনা করো এবং ওয়াহলাম আন্নাল উম্মাত লাউ আলা আইয়াং ফাউকা বিশাইন লাইয়ান ফাউকা ইল্লা বিশাইন কদ কাতাবাহুল্লাহ লাক যদি সমগ্র পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি সাধন করতে চায় কোনো কল্যাণ সাধন করতে চায় তাহলে তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন তার চেয়ে বেশিও নয় তার চেয়ে কমও নয় অথবা তারা করতে পারবে না যদি আল্লাহ সেটি নির্ধারণ না করে থাকেন আমরা এই হাদিসটিতে অন্য একটি বর্ণনায় তিরমিজি রহমুল্লাহ তার বর্ণনায় দেখি যে রসুলাম আরেকটি বলেছেন তারফ ইলাল্লাহিফির রাখাই ইয়া রিফুকা ফিসিদ্দা যে তুমি যখন তোমার ভালো অবস্থা যখন তোমার স্বাস্থ্য সুন্দর স্বাস্থ্যগত অবস্থা যখন তোমার অর্থবিত্ত রয়েছে তখন তুমি আল্লাহকে স্মরণ করে তখন তাহলে তোমার বিপদের সময় আল্লাহ সুবহানুমা তালা তোমাকে স্মরণ করবেন ওয়ালাম আন্নামা আখত আকালাম ইয়াকুন লিউসুই বুক তোমার মনে রাখা দরকার যদি তুমি কোনো ক্ষেত্রে ভুল করে থাকো তাহলে ওইখানে তুমি শুদ্ধ করার কথা ছিল না এই জন্যই তুমি সেখানে ভুল করেছো যদি কোথাও তুমি শুদ্ধ করে থাকো তাহলে সেখানে ভুল করার কথা ছিল না এই জন্যই তুমি সেখানে শুদ্ধ করেছ ওয়ালাম আন্না নসর মান্না মা সবর ওয়ান আল ফজর মা ফারজা মা আল কার্ব ওয়ান মা আল ইউসরি ইউসরা তোমার মনে রাখা দরকার যে সকল বিপদ আপদের পরেই আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিপদ মুক্তি এবং সকল বিপদের পরে রয়েছে সকল বিপদ সকল ধৈর্যের সাথেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সহযোগিতা চলে আসবে এই জায়গাটিতে আমরা প্রিয় দর্শক যা খুবই চমৎকারভাবে আমরা দেখলাম তা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী সাল্লাম শিশুদেরকে তিনি কিভাবে শিশুদেরকে রাসুল্লাহ সাল্লাম কিভাবে তিনি তাদেরকে দিন শিক্ষা প্রদান করতেন এবং আল্লাহ সুবাহানুতাল্লাহ সম্পর্কে তিনি তাদেরকে জানাতেন তো এই হচ্ছে প্রিয় দর্শক আজকের আলোচনার মূল মূল স্তম্ভ মূল ভিত্তিগুলো মূল বক্তব্যগুলো আগামী পর্বে ইনশাল্লাহ এই আলোচনাটিতেই আমরা আমরা অব্যাহত রাখবো যেখানে আল্লাহ সুবহানুয়া তার পরিচিতি তার ভালোবাসা তার কাছেই চাওয়া ইত্যাদি সম্পর্কে শিশুদের মাঝে আমরা এই অনুভূতি তৈরি করে দেওয়ার কি পদ্ধতি আমাদের অবলম্বন করা দরকার সে বিষয়ে আলোচনা করব তখনও ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় ওয়াহাদি মাইন্দি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন ওসল সুবহানুয়া তালা আল নবীন মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়াসহাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত